ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ সাল্লাম একবার এক জমিতে গেলেন যার ফসলগুলো আন্দোলিত হচ্ছিল তিনি জানতে চাইলেন কার জমি লোকেরা বলল অমুক ব্যক্তি এটি ইজারা নিয়েছে তিনি বললেন জমিটার নির্দিষ্ট ভাড়া গ্রহণ না করে সে যদি তাকে সাময়িকভাবে তা দিয়ে দিত তবে সেটাই হতো তার জন্য উত্তম